السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাইবোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকি আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে আলোচনা হবে সেটা হচ্ছে একজন মুয়াজ্জিনের মধ্যে যে গুণাবলী থাকা উচিত হ্যাঁ, হ্যাঁ, এরকম আটটি গুণাবলীর কথা এখানে আমরা আলোচনা করব এক নম্বর সে যিনি আজান দিতে যাবেন তাকে ইনসাফ পরায়ণ এবং আমানতদার হতে হবে কারণ সে যদি আমানত না আমানতদার না হয় তাহলে তার উপর আমরা সালাত ও সিয়ামের ক্ষেত্রে কিভাবে নির্ভর করতে পারি কারণ সে যদি ধোকাবাজ হয়ে থাকে অসময়ে আজান দিয়ে বসবে তারপরে মানুষের রোজা নষ্ট করবে মানুষের সালাদ নষ্ট করবে সেটা হতে পারে না দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে সাবালক হতে হবে এবং আপনার সজ্ঞানে হ্যাঁ থাকতে হবে হ্যাঁ পাগল হলে চলবে না তবে হ্যাঁ, ছোট বাচ্চা যদি পার্থক্য জ্ঞান তার মধ্যে থাকে পুরুষ মহিলার মাঝে তাহলে সে আজান দিতে পারে তৃতীয় নম্বর হচ্ছে সময়ের ব্যাপারে তার ভালো জ্ঞান থাকতে হবে আজ নামাজের সময়ের ব্যাপারে কারণ তাহলে সে নামাজের সময় হলেই নামাজের সময়ের শুরুতেই আজান দিতে পারে এটা হচ্ছে যদি সে না জানে সালাতের সময় তাহলে সে ভুল করে ফেলবে এরকম ভাবে চার নম্বর তার মধ্যে যে বৈশিষ্ট্য থাকতে হবে তার আওয়াজটা বড় হতে হবে যেন মানুষ তার আজান শুনতে পায় বর্তমানে এটা একটু এমন সমস্যা কমে গেছে কারণ মাইকের ব্যবস্থা রয়েছে এবং পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে যে সেই ব্যক্তি ছোট এবং বড় নাপাক থেকে পবিত্র হতে হবে বিশেষ করে বিধানগত নাপাক থেকে পবিত্র হতে হবে না হলে তার আজান হ্যাঁ, সমীচীন হবে না সাত নম্বর পাঁচ ছয় নম্বর যেটা সেটা হচ্ছে আজান দেওয়ার সময় তাকে কেবলামুখী হতে হবে সাত নম্বর যেটা সেটা হচ্ছে আজান দেওয়ার সময় সেই দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আজান দেবে তাতে আওয়াজ জোরে হবে এবং পাশাপাশি সে তার চেহারাকে হাইয়া আলসলা হাইয়া আল ফলা বলার সময় ডানে এবং বামে কাত করবে যেন মানুষ ভালো করে শুনে দুই দিকের মানুষে ভালো করে শুনতে পায় এটা ছিল যখন মাইকের ব্যবস্থা ছিল না বর্তমানে মাইক হওয়ার কারণে সেটার প্রয়োজনীয়তা আর থাকেনি হম এরকম ভাবে আট নম্বর যেই বৈশিষ্ট্যের প্রতি খেয়াল রাখতে হবে মসজিদের মাঝে যে আজান দেওয়ার সময় সে ধীরে ধীরে দিবে কারণ সালাতের আজানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সালাতের সময়ের জানান দেওয়া আর আমাদের হচ্ছে সালাত শুরু হওয়া জানান দেওয়া আর এটা তাৎক্ষণিক যারা উপস্থিত আছে তাদেরকে জানান দেওয়া সুতরাং এটার জন্য লম্বা করে চিৎকার দিয়ে বলা বাধ্যতামূলক নয় ইতিমধ্যে আমরা আজান একামতের যিনি মহাজেন হবেন তার বৈশিষ্ট্যগুলো বলে ফেলেছি আশা করি মহাজেন নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাই